الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا ون گاللہ نکلا ملنا আল্লাহ তালার দরবারে অনেক অনেক শুক্রিয়া যে কোরআনে করিমের তালিমের মসজিষে কিছুটা সময় আল্লাহ তালা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করছেন আল্লাহ তালার দরবারে দিল খুলে শুক্রিয়া দায়ী করে বলি আলহামদুলিল্লাহ কোরআনে করিমের সুরায় ফাতেহার প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ তালা যদি তৌফিক দান করেন এই তিনটি আয়াতকে সামনে রেখে কিছুটা সময় কাটানোর চেষ্টা করব তো প্রথম আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল দ্বিতীয় আয়াত আর রহমান রহিম তৃতীয় আয়াত মালিকীয় প্রথম আয়াতের মাঝে আলহামদুলিল্লাহ এর অর্থ হল সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহ আল্লাহ রব্বিল আলামিন সারা জগতের প্রতিপালক যিনি সারা জগতের প্রতিপালক এই আয়াতের মাঝেই সমস্ত প্রশংসা যে আল্লাহর জন্য তার যুক্তি উপস্থাপন করা হয়েছে যে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য কেন কারণ এই সারা জাহানের তিনি প্রতিপালক এই কথাটার অর্থ হলো যে এই বিশ্বজগতে যত ধরনের প্রশংসা করা হয় এই সমস্ত প্রশংসাগুলো আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা আলহামদু সমস্ত প্রশংসা এই বিশ্বজগতে যত ধরনের প্রশংসা আছে এই সমস্ত ধরনের প্রশংসা লিল্লা আল্লাহর জন্য কারণ এই পূর্ণ বিশ্ব জগতের আল্লাহ মালিক আল্লাহ প্রতিপালক তাই এই বিশ্বজগতে যত ধরনের প্রশংসা করা হয় মূলত আল্লাহরই প্রশংসা করা হয় যেমন একটা দৃষ্টান্ত সামনে আসলে আমাদের বিষয়টা বুঝে আসবে যে কি সুন্দর দালান কি সুন্দর কারুকার্য এটা আসলে এই দালান এই দালানের প্রশংসা না প্রশংসা মূলত নির্মাতার এ দালানের যিনি নির্মাণকারী এ দালানটা যার কলা কৌশলে বা যার ছকে এ দালানটা তৈরি হয়েছে প্রশংসাটা মূলত আসলে এটা তার জন্যই হয় তাই কি সুন্দর পৃথিবী এই প্রশংসাটা মূলত কার আল্লাহর যিনি এই পৃথিবীর নির্মাতা কি সুন্দর ফুল কি সুন্দর ফল কি সুন্দর এ নদী এই সাগর এই পাহাড় এই যে প্রশংসাগুলো হয় এই সমস্ত প্রশংসাগুলো আসলে কার হয় আল্লাহর হয় কারণ এই সমস্ত সুন্দরের নির্মাতা আল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর রব্বিল আলামিন কারণ সারা জাহানের এই সমস্ত জগতের তিনি প্রতিপালক তিনি নির্মাতা তিনি এর প্রতিপালনকারী এই বিশ্বজগতে যা কিছু হচ্ছে আল্লাহর হুকুমেই হচ্ছে কার হুকুমে হচ্ছে আল্লাহর হুকুমে হচ্ছে তাই আল্লাহ তালার হুকুমেই সূর্য আলো দিচ্ছে আল্লাহ তালার হুকুমেই দিন আসতেছে আল্লাহ তালার হুকুমেই রাত আসতেছে রাতের আকাশের তারা রাতের রাতের আকাশের এই মিটি মিটি চাঁদ তার হুকুমে আসতেছে আল্লাহর হুকুমে আসতেছে এই বিশ্ব জগতে যা কিছু হচ্ছে আল্লাহ তালার হুকুমে হচ্ছে যেহেতু এই সমস্ত কিছুই আল্লাহ তালার হুকুমে হচ্ছে এই সব আল্লাহর নিয়ন্ত্রণ আল্লাহ তালার প্রত্যেকটা কাজ প্রশংসার যোগ্য না আল্লাহর সমস্ত কাজই তো প্রশংসার যোগ্য সেই রব্বুল আলমিন যিনি এই বিশ্ব জগতের প্রতিপালক এই বিশ্ব জগতের যা কিছু হচ্ছে তার নিয়ন্ত্রণে হচ্ছে তার ইশারায় হচ্ছে এই তার ইশারায় এই বিশ্ব জগতে যা হচ্ছে সবই প্রশংসার যোগ্য সব প্রশংসার যোগ্য এই মতলবের উপর একটা প্রশ্ন হয় যে এই পৃথিবীতে তো কত কিছুই হচ্ছে যা প্রশংসার যোগ্য না অথচ এই পৃথিবীর সকল কাজ আল্লাহ তালার ইশারায় আল্লাহ তালার হুকুমে হচ্ছে কিন্তু আবার এই পৃথিবীতে এমন অনেক কাজ হচ্ছে যে কাজগুলোকে আসলে প্রশংসা করা যায় না ভালো মন্দ কত ধরনের প্রতিনিয়ত কত ধরনের কাজ এই পৃথিবীতে প্রতিটা সময়ে ঘটতেছে চুরি হচ্ছে রাহাজানি হচ্ছে ডাকাতি হচ্ছে মানুষ খুন হচ্ছে আরো নানা ধরনের অপরাধ এই পৃথিবীতে সংগঠিত হচ্ছে যেই সমস্ত অপরাধগুলোর প্রশংসা করা যায় না অথচ যা হচ্ছে কার ইশারায় হচ্ছে আল্লাহর ইশারায় হচ্ছে তো এই যে একটা প্রশ্ন হয় যে পৃথিবীর সকল কাজ তো প্রশংসার যোগ্য না এর উত্তরও দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাহর সমস্ত কাজই প্রশংসার কেন রব্বিল আলমিন কারণ আল্লাহর সমস্ত কাজ প্রশংসার এজন্য কারণ তিনি তো এই বিশ্ব জগতের নিয়ন্ত্রক প্রতিপালক তাই এই বিশ্ব জগতে যা কিছু ঘটতেছে আমরা এর ভালো এবং মন্দের বিচারটা আমাদের ক্ষুদ্র একটা জ্ঞানের পরিধির মাধ্যমে করি কিন্তু এই বিশ্বজগতে যা কিছু আল্লাহ ঘটান এটা তো ক্ষুদ্র জ্ঞানের আর ক্ষুদ্র একটা পরিসরের বা একটা ক্ষুদ্র বিষয়ের চিন্তাকে সামনে নিয়ে এই সমস্ত কিছু আল্লাহ ঘটান না বরং আল্লাহ তালার প্রত্যেকটা সিদ্ধান্ত জগৎবাসীর মঙ্গলের দৃষ্টিকোণকে সামনে রেখে যেমন একটা ছোট বাচ্চা তার শরীরে একটা পোড়া হইতে এখন তাকে যখন তাকে নিয়ে যখন তার অভিভাবক ডাক্তারের স্মরণাপন্ন হয়েছে তো তার এই পোড়া থেকে তাকে মুক্ত করার জন্য একটা মিনি অপারেশন তার জন্য চাই তাই তার এই ফোড়াটাকে এ ফোড়ার যে পুজ ঘা ডাক্তার এটাকে ড্রেসিং করতেছে এটাকে পরিষ্কার করতেছে এ ফোড়াকে কাটতেছে আর এই ছোট শিশু ব্যথার যন্ত্রণায় চিৎকার করতে তার চিৎকার আশেপাশের লোকদের কাজের মাঝে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে তাই বাহ্যিক দৃষ্টিকোণে ডাক্তারের এই আচরণ এই শিশু বাচ্চার সাথে এটা তো খুবই যন্ত্রণাদায়ক আহারে কি ধরনের জুলুম এই ছোট বাচ্চার সাথে করতেছে অথচ এই ছোট বাচ্চার সাথে এই আচরণটাই এই মুহূর্তে তার সাথে সহমর্মিতা তাই আল্লাহ তালা যিনি এই পূর্ণ বিশ্ব জগতের ব্যবস্থাপক তার সিদ্ধান্ত এই জগতের সাথে বিভিন্ন রকমের হয় তো আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানের পরিধিকে সামনে রেখে আমরা কখনো এটার মন্দ ফলাফল বের করি কখনো এটার ভালো ফলাফল বের করি কিন্তু আল্লাহ তালার সিদ্ধান্তটা এটা অবশ্যই জগৎবাসীর কল্যাণার্থে হয় এ বিশ্বাস এ বিশ্বাস জগতের প্রত্যেকটা কাজের উপর রাখা এই সংক্রান্ত একটা ঘটনাও কোরআনে করিমের মাঝে মহান রব্বুল আলমিন বর্ণনা করছেন কম বেশি এই ঘটনার ব্যাপারেও আমাদের ধারণা আছে সোরায় কাহাফের মাঝে হজরতে মুসা আলি ইসলাম এবং হজরতে খিজির আলি ইসলামের একটা ঘটনার আলোচনা ঘটনাটা এরকম যে হজরতে মুসা আলি ইসলাম নিজ অনুসারীদের নিজ উম্মতের এক মজমার মাঝে আলোচনা করতেছিলেন তো এই মজমা থেকে প্রশ্ন আসলো যে বর্তমান এই দুনিয়াতে সবচেয়ে বেশি এলেম কার কাছে আছে হজরত মুসা আলী ইসলাম তিনি আল্লাহ তালার নবী আর আল্লাহ তালা যাকে যে জমানার নবী করে পাঠান তার চেয়ে বড় জ্ঞানের অধিকারী তো আর কেউ হয় না সেই হজরত মোসা আলি ইসালাম জবাব দিলেন যে আমার কাছে আছে সবচেয়ে বেশি জ্ঞান এলেন এটা আল্লাহ তালা আমাকে দান করছেন হজরত মুসা আলিহি সালামের এই জবাব এই জবাব আল্লাহ তালার কাছে পছন্দ হয়নি হজরত মুসা আলিহি সালাম আল্লাহ তালা তাকে বললেন তুমি বলেছ যে তুমি এ জগতের সবচেয়ে বড় আলেম আমি তোমাকে আমার এমন এক বান্দার কাছে পাঠাবো তার এলেমটা তোমার চেয়ে তুমি হজরত মুসা আলি ইসলাম আল্লাহর কাছে জানতে চাইলেন কবে কিভাবে কোথায় তাকে পাবো তো হজরত মুসা আলি ইসলামকে জানানো হল যে তার সাক্ষাৎ তুমি পাবে তার সাক্ষাতের জন্য তুমি বেরিয়ে পড়ো তার ঠিকানা সেথায় যেই পর্যন্ত পৌঁছার পর তোমার মা তোমার ব্যাগ থেকে তাজা হয়ে বেরিয়ে যাবে সে জায়গায় আমার সেই বান্দার সাক্ষাৎ পাবে তো কোরআনে করিমের মাঝে খুব বিস্তারিত ভাবে এই ঘটনার আলোচনাটা সোরায় কাহাফের মাঝে আল্লাহ তালা করছেন তো হজরত মোসা আলিহিসাম হজরত খিজির আলিহিসামের সাক্ষাতের জন্য বের হয়ে গেলেন তো হজরত মোসা মুসা আলিহিসাম চলতেছেন নিজের সাথে হজরত ইউসা নিজের একজন সঙ্গী নিলেন তো নিজ সঙ্গীকে বললেন যে দুই সমুদ্রের মাঝখানে দুইটা সমুদ্র ঠিক যেই জায়গায় মিলিত হয়েছে আমরা সেই পর্যন্ত পৌঁছব কিন্তু এটা কোন দুই সমুদ্র এটা তো নির্ণয় করা নাই এটা তো চিহ্নিত করা নাই আল্লাহ এটা চিহ্নিত করে দেন নাই ফালাম্মা হজরত মুসা আলী সালাম নিজ সহযাত্রীকে বললেন আমরা চলবো আমরা থামবো না লা আব্রাহ আমরা থামবো না আমরা পচবো মাজমাল বা হারাইনি দুই সমুদ্রের মিলন স্থলে আমরা পচবো আও আমজিয়া হকুবা অথবা সময়ের পরে সময় শতাব্দীর পরে শতাব্দী আমরা চলতে থাকবো তো হজরতে মুসা আলহ ইসলাম তার গন্তব্যে কিন্তু পৌঁছে গেলেন কিন্তু নাতিয়া আল্লাহ কোরআনে কারিমে বলছেন যে তারা উভয়ই তাদের যে মাছ সেই মাছের কথা ভুলে গেল আর মাছ এই সময়ে কি করলো সমুদ্রের মাঝে একটা সুরঙ্গ করে সে চলে গেছে ফালাম্মা জাওয়াজা قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا পথকে যখন অতিক্রম করে তিনি বহুদূর চলে গেলেন নিজ সহযাত্রীকে বললেন নাস্তা উপস্থিত করো ক্লান্তি লাগতেছে তো সেই সময়ে হজরত মুসা আলি ইসালামের সাথী ওর আনেকারিমে বিস্তারিত আলোচনা সংক্ষেপে বলতেছি তার মনে হয়ে গেল হজরত মুসাকে বললেন আমরা যে বিশ্রাম নিচ্ছিলাম আমি তো বলতে ভুলে গেছি শয়তান আমাকে বলা ভুলিয়ে দিতে সেই মাত্র আশ্চর্যজনক ভাবে সে এক সুরঙ্গ করে সে চলে গেছে হজরতে মুসা ইসালাম নিজ সাথীকে বললেন আমরা তো সেই স্থানের তালাশেই আমরা চলছি আবার ফিরে আসলেন এইভাবে হজরত খিজির ইসালাম তার স্মরণাপন্ন হলেন হজরতে মুসা এবং হজরত খিজির ইসালামের কাছে তিনি বললেন হাল আত্মাবিউকালা আল্লাহ আপনাকে যে জ্ঞান আর যে জ্ঞানের আলো আল্লাহ তালা আপনাকে দান করেছে আমি কিছুটা দিন আপনার সাথে থাকতে চাই আমি কিছু শিখতে চাই হজরত খিজির হজরত মোসাকে বললেন যে মাইয়া সবরা তুমি তো আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে তুমি পারবে না আর তুমি কিভাবেই শুক্রিয়া আদায় করবে সেই সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ের জ্ঞান তোমার কাছে নেই তোমাকে তো প্রশ্ন করতেই হবে হজরত মুসা আলী ইসলাম কথা দিলেন যে আমি আপনার কথা মানব আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আমি আপনার কোনো কথার অমান্য করব না অবাধ্যতা করব না তো হজরত খিজির আলী ইসলাম শর্ত দিলেন ঠিক আছে তুমি আমার সাথে থাকতে পারবে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে পারবে না হাত্তা ও হাদিতালাকা মিন হুদিকরা একটা সময় আমি নিজেই সবকিছু তোমাকে বুঝিয়ে দেব কিন্তু তুমি প্রশ্ন করতে পারবে না তো শিক্ষার সফর হজরত মুসা আলি ইসালামের শিক্ষার সফর শুরু হলো হজরত খিজির আলি ইসালামের সাথে পথ চলতে চলতে সামনে এক পানি পথ আসল হজরত খিজির হজরত মুসা উভয়েই এক নৌকার মাঝে যাত্রী হলেন তো এই নৌকার মাঝে ওঠার পর হজরত খিজির আলাই ইসলাম খারা কাহা সুন্দর এক নৌকা এই নৌকাকে এই নৌকাকে তিনি ক্ষতিগ্রস্ত করে দিলেন এই নৌকার কাঠ নতুন কাঠ এটাকে তিনি ভেঙে ফেললেন তো হজরত খিজির আলী ইসলামের এই আচরণ নৌকার মালিকদের সাথে হজরত মুসা আলী ইসলাম চুপ থাকতে পারলেন আপনি আখারাহা আপনি এটাকে ছিদ্র করে দিলেন এর যাত্রীরা তো সব ডুবে যাবে লাকাত সেই নিয়মরা এটা তো মারাত্মক ধরনের কাজ করলেন এই কাজ কেউ করে হজরত খিজির হজরত বললেন এই আলাম আকুল আমি কি বলি নাই ইন্নাকা আমাইয়া সবরা আমার সাথে তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারবে না হজরত মুসার মনে হয়ে গেল না শর্ত তো প্রশ্ন করা যাবে না আবদার করলেন না তো আখরিনি বিমান আসি তুয়ালা তুরহিতনি মিন আমরি অসরা আমার সাথে আসলে কঠোর হয়ে যায় না আমি এবার ভুলে গেছি আমাকে ধরেন না তো আবারও শিক্ষার সফর শুরু হলো তো নৌকা থেকে নামলেন তো নৌকা থেকে নামার পর হজরত খিজিরা আলি সালাম লাকিয়া গুলামান এক ছোট বালকের সাথে দেখা উভয়ের দেখা ফাঁকাতালাহ হজরত খিজিরা আলি সালাম সেই ছেলেটার সাথে সাক্ষাৎ হলো আর তাকে হত্যা করে ফেল গুরুতর অপরাধ হজরত মোসা আল্লাহর নবী এমন একটা ঘটনা তার সামনে ঘটবে সে চুপ থাকবে পারা যায় না আকাতাল তো নাপতন জাকিয়া একটা পবিত্র মানুষকে আপনি মেরে ফেললেন বিগাইরি নাপতিন কোন অপরাধ ছাড়া লাকাতে এটা সেই আর নুকরা এটা তো বড় অপছন্দনীয় কাজ আবার পারবে না ধৈর্য ধারণ করতে পারবে না হজরত মুসা বললেন এইবার বুঝা গেলেন ধৈর্য ধারণ করা কঠিন তবে আরো কিছু অগ্রসর হই তো বললেন ইনসা আলতুকা আনসাই ইম আদাহা এরপরে যদি আবারও প্রশ্ন করি ফালা তুসাহেবনি তাহলে আর আমাকে সাথে নিয়েন না এইবারের মতো আমাকে সুযোগ দেন আবারও চলতে লাগলেন তো হজরত খিজির আলী ইসলাম এমন এক গ্রামে গিয়ে বসলেন যে গ্রামের মানুষ ছিল প্রচন্ড কৃপণ ইস্তাক আমা আহলাহা সে যুগে যেহেতু মানুষ যখন এক স্থান থেকে আরেক স্থানে ভ্রমণ করত তো এইভাবে ওই হোটেল ব্যবস্থাপনা রেস্টুরেন্টের ব্যবস্থাপনা তা তো ছিল না তো সামাজিক একটা নিয়ম ছিল যে মেহমানদারি করা আর মেহমানদারি চাওয়া তার রেওয়াজও ছিল তো হজরতে মুসা হজরতে খিজির সেই গ্রামবাসীর কাছে মেহমানদারি চাইলেন তোমরা আমাদের মেহমানদারি করো পুরা গ্রামবাসীর কেউ তাদের মেহমানদারির জন্য প্রস্তুত হইল মেহমানদারি করতে কেউ রাজি হইল তো হজরত খিজির হজরতে মুসা পাওয়াজাদা পিহা জিদারান একটা দেয়াল দেখলেন ইউরিদ আইন কাব্বা যে দেয়ালটা পড়ে যেতে চাচ্ছে ভেঙে পড়ে যাবে ঢলে গেছে আকামাহু হজরত খিজির দাঁড়িয়ে এই দেয়াল এটা মেরামতের কাজ শুরু করে দিল তো হজরতে মুসা এবার ব্রত করে আজরা এমন কাজ কেউ করে আপনি এই কাজটা করবেন ওদের কাছ থেকে এর বিনিময় চান তাইলেও তো আমরা কিছুতে চলতে পারি এই ক্ষুধার্ত অবস্থায় মেহমানদারি ছাড়া এই এলাকায় এই দেয়াল মেরামতের কাজ এটা তো বেমানা তো হজরত খিজির বললেন হাজা ফিরা কুবাইনি ও বাইনিক এখন তো তোমার আর আমার একসাথে থাকা হবে না তবে মালাম আলাইহি সবরা তুমি তো আমার কাজগুলোতে ধৈর্য ধারণ করতে পারোনি তো এই কাজগুলো আমি কেন করলাম তার ব্যাখ্যা আমি তোমাকে শোনাচ্ছি আমার চাপে না তো সেই যে নৌকাটা আমি ভেঙে দিলাম এটা এমন দুইজন এমন মানুষের যারা আসলে নিঃস্ব এই নৌকা তারা এদের আর কিছু নাই আমালুনা বিল বাহারি এরা সমুদ্রের মাঝে নৌকা চালায় জীবিকা উপার্জন করে আমি চাইলাম এই নৌকাটাকে ত্রুটিযুক্ত করে দিতে কারণ অকানা ওরা আহম মালিকুল সামনে এমন এক বাদশাররা যুক্ত সে নৌকা পাইলে এই নৌকাকে ছিনতাই করে নিয়ে যায় ভালো নৌকা পাইলে এই নৌকাকে সে তার মালিকানায় নাই নিয়েছে ত্রুটিযুক্ত করে দিলাম এই মানুষগুলো এই নৌকাকে তারা নিজেদের রিজিকে রাখতে পারবে এই নৌকার দ্বারা তাদের ঘর বাড়িটা চলবে তাদের সংসারটা চলবে ও আম্মাল গোলাম আর সেই যে বালকটাকে আমি হত্যা করলাম ফাঁকানাত আবহাওয়া মুমিনাইনি তার বাবা মা এরা মুমিন এরা ইমানদার আমি ভয় করলাম যে এই ছেলের মহাব্বত বাবা মাকে কুফুরির দিকে নিয়ে যাবে সন্তানের পরিবর্তে আল্লাহ তালা তাদেরকে এমন এক সন্তান দিবেন যে সন্তান চরিত্রে এবং আল্লাহ তালার মহাব্বতে অতুলনীয় হবে তো আম্মাল জিদার আর এই যে এই দেয়াল ফাঁকানাত গোলামাইনি এতিমাইনি এটা দুই এতিম যুবকের এই শহরের ওখানে তাহতাহু কানজুল্লাহমা আর এই দেয়ালের নিচে তাদের জন্য রত্ন ভান্ডার ওখানে আবু হুমা সোয়ালিহা এর পিতামাতা সত্তর লোক ছিল আরাদা রব্বুকা ইয়াবলুগা আশুদ্ধহুমা ওয়াস্তাখরিজা হুমা দেয়ালটাকে মেরামত করে দেওয়া হলো তো তারা যখন বড় হবে এই দেয়ালের নিচ থেকে তারা তাদের গুপ্ত সম্পদ এটাকে তারা পাবে এবং এটাকে তারা ভোগ করতে পারবে সেই হজরত খিজির এই ব্যাখ্যা হজরত মোসা আলি ইসলামকে দেওয়ার পর এটা বুঝালেন আমি যা করেছি কোনো কিছুই স্বেচ্ছায় করি হজরত খিজির আলাই সালাম এই ব্যাখ্যাও পেশ করলেন যে এই যা কিছু আমি করেছি আমি নিজে করিনি আল্লাহ অমা পাল তহু আন আমরি আমি আমার নিজ ইচ্ছায় এই কাজগুলো করিনি এটা আল্লাহ তালের হুকুম সেই দেখেন হজরত খিজির আলী ইসলাম তার মাধ্যমে আল্লাহ তালা বিশ্ব পরিচালনার কাজ দিচ্ছিলেন আল্লাহ তালা হজরত মুসা আলী ইসলামকে এই দৃশ্য দেখালেন বাহ্যিক দৃষ্টিকোণে খিজির আলী ইসলাম যে কাজগুলো করতেছেন সবগুলো মন্দ কিন্তু জগৎ নিয়ন্ত্রক জানেন যে জগতের কোন কাজটা কল্যাণ জগৎ নিয়ন্ত্রক জানে কোন কাজটা করলেন এ ঘটনায় এই শিক্ষাটাই পেশ করা হয়েছে যে এই জগতে যা কিছু হচ্ছে জগৎ নিয়ন্ত্রকের অধীনে তার সিদ্ধান্ত হচ্ছে কুমা তোমার ক্ষুদ্র দৃষ্টিকোণে একটা কাজের ব্যাপারে তুমি অনেক সময় এই সিদ্ধান্তে পৌঁছো যে কাজটা মন্দ আবার তুমি এই সিদ্ধান্তে পৌঁছো যে এ কাজটা কল্যাণকর কিন্তু জগতের জন্য জগৎ নিয়ন্ত্রকের পৃথিবীর জন্য আল্লাহ তালার প্রত্যেকটা কাজ কল্যাণ মঙ্গল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন তার উত্তর দিতে পৃথিবীতে তেমন অনেক কাজ হয় যে কাজের আসলে প্রশংসা চলে না প্রশ্ন জাগে তার জবাব দেওয়া হচ্ছে প্রশ্ন তোমার জাগে কিন্তু আসলে পৃথিবীর সমস্ত কাজ এটা রব্বুল আলমিনের কাজ এই আয়াতের আহ্বান আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যে বিভিন্ন ঘটনায় বিভিন্ন দুর্ঘটনায় সাময়িক কষ্ট সাময়িক দুঃখ আমাদের থাকতে পারে কিন্তু এই বিশ্বাস একজন মমিনকে রাখতে হবে আল্লাহর ফয়সালায় আমি সন্তুষ্ট এ কথার স্বীকৃতি দেওয়াই আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যে রব্বুল আলমিনের পক্ষ থেকে যা হইছে আলহামদুলিল্লাহ প্রশংসা সকলই প্রশংসার যোগ্য কোরআনে করিমের মাঝে মহান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 পর দিন মেহনত মাসের পর মাস মেহনত বছরের পর বছর তোমার পরিশ্রম তোমার ভাগ্যের কোনো পরিবর্তন আনে না হইতে পারে বিপদ বিপদ তোমাকে ছাড়ে না অবশ্যই আমি তোমাদেরকে যাচাই বাছাই করব আমি তোমাদের পরীক্ষা নেব বিষয় নানাভাবে পরীক্ষা চলবে ইমানের উপর কি আসবে পরীক্ষা আসবে নানা রকম পরীক্ষা আসবে মিনাল খৌফি কখনো আতঙ্ক ইমানই কাজ করতেছি ইমানের কথা বলতেছি আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কথা বললেই জীবন আতঙ্কগ্রস্ত হয়ে যাবে পরিবারের উপর আতঙ্ক ছড়িয়ে পড়বে এমন পরিবেশ আসতে পারে আর যে তাগুদের অনুসরণ করতেছে সে মুক্ত তার জীবনের উপর কোন আতঙ্ক নাই বরং তার নিরাপত্তার জন্য পাহারাদারের ব্যবস্থা একজন আল্লাহর কথা বলতেছে তৌহিদের কথা বলতেছে তার জীবনের কোন নিরাপত্তা নাই আর আরেকজন আল্লাহর বিপক্ষে বলতেছে কোরআনের বিপক্ষে বলতেছে তার সাথে পাহারাদার দেওয়া হচ্ছে রাষ্ট্রের তরফ থেকে যে এর জীবনের নিরাপত্তা দাও এর জীবন নিরাপদ হইতে পারে হইতে পারে না এইটাই আল্লাহর তরফ থেকে পরীক্ষা ইমানের উপর পরীক্ষা হতে পারে সম্পদের মাঝে হ্রাস ঘটবে সম্পদ ক্ষতিগ্রস্ত হবে সন্তান ক্ষতিগ্রস্ত হবে তোমার ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে ইমানের কারণে সত্যের ওপর থাকার কারণে সম্পদ নষ্ট আউলাদ নষ্ট সম্পদ নষ্ট হয়ে গেছে সম্পদের উপর আঘাত আসছে তোমার প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে জ্বালায় দেওয়া হয়েছে তোমার সন্তানটাকে নিষ্পাপ নিরপরাধ তোমার সন্তানটার উপর আঘাত করা হয়েছে তোমার জমা জমি তোমার প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা যাচাই বাচাই আল্লাহ বলতেছেন কার তরফ থেকে আসবে আমার তরফ থেকে আসবে অবাশির সাবিরিন নবী এ সমস্ত পরীক্ষা নিরীক্ষায় বিপদে আপদে ঘটনা দুর্ঘটনায় যারা ধৈর্যের পরিচয় দিবে আপনি তাদেরকে সুসংবাদ দিন আল্লাহ নবীকে বলতেছে নবী যারা এই বিপদে আপদে ঘটনায় দুর্ঘটনায় যারা ধৈর্য ধারণ করতে পারবে অবাসীর সাবিরিন আপনি সেই সমস্ত ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন জান্নাতের সুসংবাদ এই আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন যত ঘটনা দুর্ঘটনা বিপদ আপদ দুঃখ কষ্ট যা জীবনের উপর আসুক এই স্বীকৃতি এই দোয়া আর এই চেতনার উপর নিজ জীবনকে করতে হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমী এটা জবানের উপর থাকতে হবে আমার জীবনে যত ঝড় আসুক এইটা রব্বুল আলমিনের তরফ থেকে আসছে আলহামদুলিল্লাহ আমি তৈরি আছি الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الذين إذا أصابتهم مصيبة আল্লাহ বলতেছেন তাদের জীবনের উপর যখন কোনো মুসিবত আসে মুসিবত আসতে পারে কলু তারা বলে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহ নিশ্চয়ই সব আল্লাহর জন্য সবই আল্লাহর সিদ্ধান্তে হচ্ছে ওয়া আর আমি তো আল্লাহর কাছেই ফিরে যাব তে আল্লাহ তালার সিদ্ধান্তে আমি সন্তুষ্ট আমি রাজিয়া আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার আল্লাহ রব্বিল আলামিন এই রব্বুল আলামিন বিশ্ব জগতের যিনি রব এই বিশ্ব জগতের রবকে আল্লাহ একমাত্র রব এই তৌহিদের সবক রব্বুল আলমিন আমাদের কাছে তৌহিদের সবক পেশ করতেছে এটা হলো তৌহিদ বিশ্বাস আল্লাহ তালাকে মনিব হিসেবে বিশ্বাস করা এই বিশ্বাস করার অর্থ হল যে আমার মনিবের তরফ থেকে আমার পালনেওয়ালার তরফ থেকে আমার ব্যাপারে যখন যে সিদ্ধান্ত হবে আমি সেই সিদ্ধান্তের উপর কি আছি রাজি আছি আর রহমান রহিম আর রহমান আর রাহিম দুইটা গুণ একটা তো গুণ গেল রব্বুল আলমিন যিনি বিশ্বজগতের রব আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর রহমান এটা আল্লাহর একটা গুণ যিনি সকলের প্রতি দয়াবান আর রহমান অর্থ কি যিনি সকলের প্রতি দয়াবান আর রহিম অতিশয় দয়ালু দুইটা শব্দ একটা শব্দ হইল আর রহমান আর আরেকটা শব্দ হইল আর রহিম দুইটা শব্দের মাঝে একটা পার্থক্য আছে আর রহমান এটা হলো ব্যাপকতা বেশি আর আর রহিম হইল গভীরতা বেশি যে আল্লাহ তালার যে দয়া এই দয়াটা ব্যাপক আর রহমান আর রহমান বুঝাচ্ছে যে আল্লাহ তালার যে দয়াটা এটা ব্যাপক আল্লাহ তালার দয়াটা মুসলমানের জন্য কাফের জন্য নিজ শত্রুর জন্য নিজ মিত্রের জন্য সকলের জন্য ব্যাপক আর আর রহিম বুঝাচ্ছে রহিমের মাঝে গভীরতা বেশি পূর্ণাঙ্গ তিনি পূর্ণাঙ্গ দয়ার অধিকারী আল্লাহ তালার যে দয়াটা এই দয়াটা কি পূর্ণাঙ্গ এই যে দুইটা গুণ আল্লাহ তালার একটা গুণ হল রহমান আর আরেকটা গুণ হল রহিম আল্লাহ তালার রহমান গুণের যে প্রভাব এটা দুনিয়াতে আর রহিম গুণ এই গুণের প্রভাবটা পাওয়া যাবে আখেরাতে তো আল্লাহ যে দুনিয়াতে আল্লাহ তালার যে রহমতটা এটা ব্যাপক সকলের জন্য আর আখেরাতে আল্লাহ তালার যে দয়াটা এটা হবে গভীর পূর্ণাঙ্গ যেমন মনে করেন দুনিয়াতে রহমত আছে সকলের জন্য কিন্তু পূর্ণাঙ্গ না কারো জন্যই রহমতটা কিনা পূর্ণাঙ্গ না দুনিয়াতে দেখেন এই জায়গায় আরামের সাথে কষ্ট আছে সুখের সাথে দুঃখ আছে পাওয়ার সাথে না পাওয়ার বেদনা আছে এ দুনিয়াতে সুসংবাদ পাওয়া যায় কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যায় না সবকিছুর মাঝেই অনেক কিছু পাওয়ার মাঝেও একটা নাই নাই ভাব আছে যেমন মনে করেন খান পিছায় দেওয়া হইল ব্যাপকভাবে খানের মাঝে মজার মজার খাবার দাবারের ব্যবস্থাপনাও করা হলো প্রচন্ড ক্ষুদাও আছে পেটের মাঝে এবং অত্যন্ত মজা এবং তৃপ্তি সহকারে খাবার খাবারগুলোকে গ্রহণও করা হলো কিন্তু তারপরেও একটা ভয় আছে না এই যে খাইলাম না জানি হজম হয় কিনা তাহলে দুনিয়ার মাঝে মজার পরেও কি আছে অনেক কিছু পাওয়া অনেক কিছু খাওয়া কিন্তু এই সমস্ত কিছুর পরেও একটা অতৃপ্তি একটা ভয় কাজ করে সমস্ত কিছুর পিছনে এখন হজমের ভয় হজম হবে কিনা সব তো করলাম নষ্ট হয়ে যায় কিনা টাকা জমাইছে জমি কিনছে বাড়ি করছে সে বাড়ির মাঝে থাকতেছে সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা সবকিছু করছে তারপরও ভয় কখন জানি কোন ঘটনা দুর্ঘটনায় বাড়িতে আঘাতগ্রস্ত হয়ে যায় এই একটা পেরেশানির মাঝে সবসময় থাকতে হয় থাকেই একটা পেরেশানি এই হলো আল্লাহ তালের দুনিয়ার দয়া কিন্তু আখেরাতের দয়াটা কেমন হবে আখেরাতের দেয়াটা কেমন হবে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন দেওয়া তো হবে যা চাহিদা যা চাওয়া সেই চাওয়াটা দেওয়া হবে আর দেওয়াটা কেমন হবে পাওয়ার পরে আর কোনো ভয় থাকবে না আর কোনো চিন্তাও থাকবে না অর্থাৎ এটা আবার হারায় যাবে শেষ হয়ে যাবে এরকম কোন পেরেশানি আখেরাতের জিন্দগিতে থাকবে একদম দিয়ে দাও দুনিয়াতে রহমতটা ব্যাপক কিন্তু পূর্ণাঙ্গ না কিন্তু আখেরাতে পূর্ণাঙ্গ কিন্তু ব্যাপক না সবাইকে দেওয়া হবে না দুনিয়াতে তো সবাই পেয়েছে কিন্তু আখেরাতে দেওয়া হবে তো পূর্ণাঙ্গ কিন্তু সবাইকে সবাইকে দেওয়া হবে এই যে রহমান রহিম আর রহমান আর রহমান যিনি সকলের প্রতি দয়াবান আর রহমানের এটা হলো তর্জ আর রহিম যিনি অতিশয় দয়ালু খুব দয়ালু পূর্ণাঙ্গ যার পূর্ণাঙ্গ দয়া প্রকাশ পাবে আখেরাতে আল্লাহ আল্লাহর এই গুণ আলোচনা করা হয়েছে আর রহমান আর রহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিনে ঠিক যেইভাবে তুহিদের আলোচনা করা হয়েছে আর রহমান আর রহিম এই জায়গায় রিসালাতের আলোচনা করা হয়েছে কারণ আল্লাহ তালার তরফ থেকে মানবতার উপর সবচাইতে বড় নিয়ামত সবচাইতে বড় রহমত হল যে আল্লাহ তালা মানুষদেরকে দুনিয়াতে শুধু ছেড়ে দেননি বরং মানুষদেরকে তাদের করণীয় বর্জনীয় শিক্ষা দেওয়ার জন্য নবী পাঠাইছেন কিতাব দিচ্ছেন এই জন্যই কোরআন করিমের মাঝে আর রহমান আল্লাম আল কোরআন এই যে রহমান আল্লাহ তালা তিনি সকলের উপর দয়াবান এজন্য কি করতেন আল্লামাল কোরআন শিক্ষা দিচ্ছেন কোরআন পাঠাইছেন নবী পাঠাইছেন একটা তার দয়া সকলের জন্য নবী পাঠাইছেন সবার জন্য না আলো দিচ্ছেন সবাইকে হ্যাঁ এখন সবাই ব্যাপকভাবে এটা থেকে উপকার গ্রহণ করতে পারে না পূর্ণাঙ্গ না তো ব্যাপক দয়া আদি মে জমি সুফরায় আমে উস চে দুশ্মন বরি খানে চে দুস্তে শেখ সাজুর রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার দুনিয়ার দয়া এটাকে ব্যক্ত করতেছেন যে আদিমের জমি যে পৃথিবীর উপর আল্লাহ তালার দয়াটা হল আমি এটা একটা সাধারণ আম দস্তর খান বিছায় দেওয়া হয়েছে খাও যে দুশ্মন বরি খান এগমা চেব এই লুটের দস্তর খানে এই জায়গায় দুস্থ আর দুশ্মন আলাদা ব্যবস্থা নাই সবার জন্য এক ব্যবস্থা যে যা নিতে পারে আলো আছে রিজিক আছে এটাকে যে যত বেশি নিতে পারে যে এটার পিছনে মেহনত বেশি করবে বেশি পাবে যে মেহনত কম করবে কম পাবে খেজুর ছিটায় দেওয়া হয়েছে মসজিদের মাঝে বিয়ের পর খেজুর ছিটাই দেওয়া হয় এখন এই জায়গায় অপরিচিত মানুষও আছে আপন ভাইও আছে আবার নতুন সম্পর্কের শালাও আছে কিন্তু এই খেজুর দেখা যাইল আপনরা কেউ পায়ও নাই আপনরা কেউ পায় নাই অপরিচিত মানুষের হাতে সমস্ত খেজুর নিয়ে গেছে কারণ এখানে তো আপন মানুষের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা নাই তা আল্লাহ তালা যে দুনিয়াটা সৃষ্টি করতেন দুনিয়ার মাঝে নিয়ামত দিতেন ভোগ করার জন্য অপরন্ত রিজিক দিতেন তো এখানে আল্লাহওয়ালারা পায় না কেন ওই যে ধরে না পায় না দুনিয়াদাররা পায় কেন ওরা ধরে তাই ওরা পায় আল্লাহ তালা তো এইটা এইটা সবার জন্য দিতেন যে যত লুট করতে পারে নাও মুক্ত সবার জন্য আল্লাহ তাহলে এই রহমতটা এই ধান এই চাউল আর এই শাকসবজি সবার জন্য এই জায়গায় মুমিনদের জন্য ইমানদারদের জন্য ভিন্ন তাজা এক নম্বর শাকের ব্যবস্থাপনা নাই যেটা মুমিনরাই শাক খাবে মুমিনরা এই গাছের আম খাবে আলাদা কোনো ব্যবস্থাপনা নাই যেই আম কিনবে সেই আম খাবে আর মুমিনদের জন্য আল্লাহ তালার ভিন্ন ব্যবস্থাপনা কোথায় আখেরাতে আর আখেরাতে এই মুমিনদের জন্য যে ভিন্ন ব্যবস্থাপনা সে জায়গায় আল্লাহ তালার দুশ্মন যারা খুদার দ্রোহী যারা এদেরকে কিছুই দেওয়া হবে এদেরকে কিছুই দেওয়া হবে সমস্ত নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে ওই জায়গায় প্রবেশের তারা অনুমতিই পাবে না যেরকম এই খেজুর ছিটানোর পর বিশেষ খানার ইন্তজাম যে জায়গায় হয় তখন তো ওই জায়গায় কমিউনিটি সেন্টারের সামনে লোকজন দাঁড়ানো থাকে অপরিচিত কেউ আবার ঢুকে কিনা অপরিচিত কাউকে ঢুকতে দেওয়া হবে ঢুকার জন্য তার অবশ্যই পরিচিত দাওয়াতি কার্ড এটা সাথে থাকতে হবে জান্নাতের ব্যবস্থাপনা আর আখেরাতের ব্যবস্থাপনাটা তো এরকম আর দুনিয়ার ব্যবস্থাপনাটা হলো অন্যরকম এই দুনিয়ার এই ব্যবস্থাপনায় মুমিন সে যেন এই দুনিয়া না পাওয়ার কারণে তার মাঝে কোনো আফসোস না থাকে কারণ এই দুনিয়া তো তোমার জন্য না আর এই দুনিয়াটা তো পাওয়ার ঠিকানাও আল্লাহ তালা দেয়ার জন্য তো আখেরাত রাখতেন মালিক এই যে এরপরই আসছে আর রহমানির রহিম মালিক ইয়ৌমিদ্দিন দেখেন এই সুরায় ফাতেহার মাঝে আল্লাহর যে সমস্ত গুণের আলোচনা করা হয়েছে সব রহমতের গুণ রব্বিল আলামিন রহমতের গুণ না আর রহমান রহমতের গুণ আর রহিম রহমতের গুণ এ সমস্ত রহমতের গুণের আলোচনার পর মালিক ইয়ৌমিদ্দিন তিনি প্রতিদান দিবসের মালিক পুরস্কার দিবসের মালিক মালিক ইউমিদ্দিন তিনি পুরস্কার দিবসের কি মালিক তাহলে এখন একটা প্রশ্ন হয় না তাহলে আল্লাহ তাহলে কি এখন মালিক না পুরস্কার দিবসে মালিক হবে আর আল্লাহ তালা তো সারা বিশ্বের মালিক এখনো আজও আজকের মালিকানা কার এই পৃথিবীর উপর আল্লাহ গোটা বাদশাহী আল্লাহ আল্লাহ লাহু মুলকুসামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পূর্ণ আকাশ মন্ডলী এবং এর জমিনের মালিকানা আল্লাহ হুম আল্লাহর এই সমস্ত কিছুর মালিকানা কার আল্লাহ যদিও এই আসমান জমিন এই সমস্ত কিছুর মালিকানা আল্লাহ কিন্তু অস্থায়ী একটা মালিকানা আল্লাহ তালা মানুষদেরকে দিচ্ছেন পৃথিবীতে কাপড়ের মালিক হওয়ার ক্ষমতা দিতেন জমির মালিক হওয়ার ক্ষমতা দিতেন ছোটখাটো এক কাঠা জমিনের মালিক হওয়ার ক্ষমতা দিতেন ছোটখাটো একটা সমাজের নেতা হওয়ার ক্ষমতা দিতেন একটা ছোটখাটো দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা দিতেন দিতেন না দশটা পনেরোটা ঘোরার মালিক হওয়ার ক্ষমতা দিতেন তিন চারটা বাড়ির মালিক হওয়ার ক্ষমতা দিতেন তিন চারটা গাড়ির মালিক হওয়ার ক্ষমতা দিতেন দিতেন না এই মালিকানার এটাও তো একটা মালিকানা এটাও তো কোরআনে আছে আওয়ালাম ইয়ারাও আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত ওরা দেখে না আমি নিজের হাতে জিনিস তৈরি করে মালিক বানায় দিচ্ছি তৈরি কার আমার কিন্তু মালিক কে সে সেই যদিও পৃথিবীর বাদশাহী আল্লাহর কিন্তু আল্লাহ তালা এই নিজের এই বাদশাহীর ভিতর দিয়ে আবার ছোট খাটো বাদশাহী ছোট খাটো ছোট একটা অঞ্চলের দুই হাজার তিন হাজার চার হাজার কিলোমিটারের একটা এলাকার একজনের প্রধানমন্ত্রী বানায় দিচ্ছেন যাই দুই হাজার কিলোমিটারের তুই প্রধানমন্ত্রী আরেকজনের তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার এলাকা দিচ্ছেন এই এলাকার তুমি প্রধানমন্ত্রী এটাও তো একটা মালিকানা এই মালিকই অমিত দিন প্রতিফল দিবসের মালিক বোঝানো হচ্ছে এমন একদিন আসবে যেদিন জাহিরি এই বাদশাহী এটাকে খতম করে দেওয়া হবে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে এমন একদিন আসবে ওমা আদরা কামা ইয়মুদ্দিন এই যে মালিক ইয়মুদ্দিন ইয়মুদ্দিনের তিনি মালিক সেদিনটা কেমন হবে আল্লাহ নিজেই কোরআনে বলতেছেন মা আদরা কা আপনি কি জানেন মা ইয়মুদ্দিন সুম্মা মা আদরা কামা ইয়মুদ্দিন আপনি কি জানেন ইয়মুদ্দিন কোন দিন ইয়মুদ্দিন যে হবে যে ইয়মুদ্দিনের আল্লাহ একক মালিক সেই ইয়মুদ্দিনটা কোন দিন হবে জানেন ইয়াউমা নিজেই জবাব দিতেছেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন ইয়ৌমা সেদিনটা এমন দিন হবে সেদিন কেউ অন্য কেউকে বিন্দু মাত্র সামান্য পরিমাণও লাভ ক্ষতি দেওয়ার অধিকারী হবে না কিছুই করতে পারবে না লাতাম লিখু কেউ এই ক্ষমতাই রাখবে না লিনাপতিন কারো জন্য কিছু যে করে দিবে আমি আমার ভাইয়ের জন্য কিছু করে দেব আমি আমার বন্ধুর জন্য কিছু করে দেব আমি আমার স্ত্রী বা আমি আমার স্বামীর জন্য কিছু করে দেব এ ক্ষমতাই কারো থাকবে না সেদিনের ক্ষমতা কার হবে লিল্লাহ আল্লাহ আল্লাহর ক্ষমতা হবে বল আমরু সমস্ত ক্ষমতা ইয়মা ইদিন সেদিন হবে লিল্লাহ কার সমস্ত ক্ষমতা হবে আল্লাহ এই মালিকী দিন আখেরাত বিশ্বাস যে আজকে তুমি মালিক তুমি তোমার সম্পদ তোমার প্রতিষ্ঠান তোমার ইজ্জত এটা আজকে তুমি মালিক কিন্তু এই সমস্ত মালিকানা এমন একদিন আসবে এই মালিকানাটা শেষ হয়ে যাবে আমার রহমত তো সীমাহীন কিন্তু যদি জীবনের ভুল সিদ্ধান্ত তুমি গ্রহণ করো আমার কিন্তু হিসাব নেওয়ার একটা ব্যবস্থাপনা আছে দুনিয়াটাই তোমার শেষ মন্দির না তোমার শেষ মন্দির না এই চিন্তাকে সামনে নিয়ে তোমার জীবনের প্রত্যেকটা কাজ তোমাকে সম্পাদন করতে হবে দেখেন এই আখেরাত বিশ্বাস তৌহিদ বিশ্বাস আখেরাত বিশ্বাস জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিশ্বাস নবী করিম সাল্লাহ আলী সাহাবা একরামদের অন্তরে এই তৌহিদ আর আখেরাতের বিশ্বাসকে এইভাবে গেঁথে দিয়েছিলেন সাহাবা একরাম হাদিসের মাঝে আসছে সাহাবা একরাম হাদিস বর্ণনা করতেন যে আল্লাহ রসুল এত বেশি আখেরাতের আলোচনা করতেন আর আমাদের মাঝে এত বেশি আখেরাতের আলোচনা হইত সবসময় আমাদের কাছে মনে হইত যে আমরা যেন জান্নাত জাহান্নাম আখেরাত এটাকে আমরা দেখতে পারতাম এত বেশি তাজকেরা এত বেশি মুজাকারা তৌহিদ আর আখেরাতের মুজাকারা এত বেশি হইত যে আমাদের মনে হইতো জান্নাত দেখতেছি আমাদের মনে হইতো জাহান্নাম দেখতেছি এত বেশি আলোচনা দুনিয়ার মুজাকারা কম হইত ব্যবসা বাণিজ্য সাহাবাহাম করতেন না কিন্তু মুজাকারা করতেন না ব্যবসা বাণিজ্যের মুজাকারা করতেন না ভাই ব্যবসা কেমন কেমন চলতেছে দোকান চাকরি কেমন চলতেছে এই মুজাকারা সাহাবা একরামদের ছিল না মুজাকারা ছিল আখেরাতে আল্লাহ চিন্তা ফিকিরটা তারা কৃষিজীবী ছিলেন ব্যবসায়ী ছিলেন তাদেরও বাড়িঘর ছিল কিন্তু চিন্তায় ফিকিরে তাদের অনুভূতিতে সবসময় রাত এটা সবসময় জাগ্রত থাকে তাদের দোকানের মাঝে তাদের নামাজ এটা জিন্দা থাকতো নামাজের ফিকির জিন্দা থাকতো আখেরাতের ফিকির জিন্দা থাকতো থাকতেন দোকানে আখেরাতের ফিকির তাদের মাঝে জিন্দা থাকত আর আজকে আখেরাতের মুজাকারা না থাকার কারণে আর ব্যবসা বাণিজ্যের মুজাকারার কারণে আমাদের নামাজের মাঝে আমাদের ঘর আমাদের সংসার আমাদের ব্যবসা বাণিজ্য এইটার ফিকির এইসে আমাদের নামাজকে আক্রান্ত করে আমাদের নামাজের মাঝে ভিন্ন চিন্তা এসে আমাদের নামাজের মাঝে আঘাত করে আমাদের মূল্যবান নামাজকে ক্ষতিগ্রস্ত করে আর তাহাবা একরাম এত বেশি আখেরাতের মোজাকারা করতেন যে তারা তাদের সমস্ত কাজের মাঝে জান্নাত জাহান্নাম তারা মনে করতেন দেখতেছি জান্নাত দেখতেছি জাহান এত বেশি মজা করা হয় হাদিসের মাঝে আখেরাতের মজা মুজাকার আখেরাতের ভয় সাহাবা একরাম তাদের দিলের মাঝে কিভাবে গেঁথে নিয়েছিল হাদিসের মাঝে তার দৃষ্টান্ত পাওয়া যায় হাদিসের মাঝে মহিলা সাহাবির ঘটনা আলোচনা করা হয়েছে আল্লাহ রসুলের কাছে আসছেন আমার পবিত্র করে দেন আমি না পাক পেয়ে গেছি কি গুণা করছো তুমি হে আল্লাহ রসুল আমার জিনা হয়ে গেছে কি হয়ে গেছে জিনা হয়ে গেছে আল্লাহ রসুল মুখ ফিরায় নিতেন অন্যদিকে মুখকে ফিরায় নিতেন সেই সাহাবিয়া অন্যদিকে ফিরে আসছে এসে আল্লাহ রসুলকে বলতেছে ইয়া রসুল আল্লাহ তাকির নি ইয়া রসুল হে আল্লাহ রসুল আমাকে আমাকে পবিত্রতা দান করেন আমাকে পবিত্র করে নেন আমার দ্বারা জিনা হয়ে গেছে এরকম ভাবে আল্লাহ রসুল আবারও তার দৃষ্টিকে ফিরে নিচ্ছে তার থেকে আল্লাহ রসুল ফিরে গেছেন আবার এইদিকে আসছে হে আল্লাহ রসুল তফির নিয়ে রসুল আল্লাহ আমাকে পবিত্র করে দেখেন আল্লাহ রসুলের কাছে নিজের অপরাধ নিয়ে আসছে আমাকে পবিত্র করে দেন এই অপরাধের পবিত্রতা কিভাবে হবে কি শাস্তির দ্বারা তার এই অপরাধের বিচার হবে জানা ছিল না তার জানা ছিল তার জানা ছিল এই অপরাধের শাস্তি পাথর মেরে মেরে আমাকে হত্যা করা হবে তার জানা ছিল আমার এই অপরাধীর শাস্তি পাথর মেরে মেরে আমাকে হত্যা করা হবে যতক্ষণ পর্যন্ত আমার শরীরে জান থাকবে পাথর মারা হবে পাথর মেরে মেরে আমাকে হত্যা করা হবে আল্লাহ রসুলের কাছে আসছে আমার যত কষ্ট হোক আমি তো আখেরাতের আজাব থেকে বাঁচতে চাই শাস্তি যা হবে আমি মেনে নিব আমাকে আখেরাতের আজাদ থেকে হে আল্লাহ রসুল আমাকে বাঁচান আমাকে পবিত্র করে দেন আমি পবিত্রতার মৃত্যু কামনা করি তা আল্লাহ রসুলের কাছে চারবারের স্বীকারোক্তি যখন এই মহিলা পেশ করল আল্লাহ রসুল বললেন ঠিক আছে তোমার অপরাধ সাব্যস্ত হইতে কিন্তু তোমার গর্ভে তো সন্তান আছে সে তো নিষ্পাপ তার তো কোনো অপরাধ নেই যাও সন্তানের জন্ম হোক আল্লাহ রসুল পাঠাইয়া দিলেন তারপর এ সন্তান শিশু সন্তান দুধপান করবে তার দুধপানের জমানা শেষ হোক যাও সন্তান জন্ম দেও সন্তানকে দুধপান করাও বিদায় দিয়ে দিলেন আল্লাহর রসুল আল্লাহর রসুলের দরবার থেকে অপরাধী দণ্ডপ্রাপ্ত এক আসামি বিদায় হয়ে যাচ্ছে কোন রেজিস্টারে তার নাম লেখা নাই নিয়মতান্ত্রিক ভাবে কোন জামিনও জামিন নামাও সে নেয় নাই কোনো কিছুর ব্যবস্থা নাই চলে গেল আল্লাহ রসুলের সেই সাহাবিয়া দিন যায় মাস যায় বছর যায় তার সন্তান প্রসব হয় সন্তানের দুধপানের জমানা শেষ হয় সেই অপরাধের অনুভূতি আজকে থেকে আড়াই তিন বছর আগে তার দ্বারা অপরাধ সংগঠিত হয়েছিল আড়াই থেকে তিনটা বছর পার হয়েছে সন্তান প্রসব করছে তারা দুধপানে করানোর জমানা এ জমানা সমাপ্ত হয়েছে এখনো কি সেই আবেগ সেই অনুভূতি থাকতে পারে কিন্তু আল্লাহর রসুলের সেই সাহাবিয়া দুই আড়াই বছর পর আল্লাহর রসুলের দরবারে নিজ শিশু সন্তানকে নিয়ে উপস্থিত হে আল্লাহর রসুল এই যে বাচ্চা নিয়ে আসছি এই যে দেখেন তার মুখে রুটি অর্থাৎ তার এখন আর দুধের প্রয়োজন নাই সে এখন খাবার কি নিজে গ্রহণ করতে পারে এ সন্তানকে নিয়ে সেই সাহাবিয়া আল্লাহর রসুলের কাছে উপস্থিত এখন তো আর কোনো উজোর নাই এখন আমার উপর শাস্তি প্রয়োগ করে হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করে কি অনুভূতি আখেরাতের বাস্তবতা আখেরাতের ফিকিরটা তাদের দিলের মাঝে কিভাবে জাগ্রত ছিল নবী করিম সাল আলি আলহাসাল্লাম এই মহিলা তাহাবিয়ার উপর শাস্তি প্রয়োগ করলেন পাথরের আঘাতে এই মহিলা তাহাবিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ল জানাজার সময় নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়ানোর জন্য অগ্রসর হইলেন ওমরে ফারুক বাধা দিল নবী হে আল্লাহ রাসুল এত বেবিচারিণী আপনি তার জানাজা পড়াবেন এই বিভিচারিণীর জানাজা আপনি পড়াবেন নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম উমরকে জবাব দিল উমর অপরাধ করেছিল কিন্তু এমন তৌবা অপরাধের পর সে করেছে যদি তার তৌবা এই মদিনাবাসীদের মাঝে বন্টন করে দেওয়া হয় তাহলে সমস্ত মদিনাবাসীর নাজাতের ফয়সালা হয়ে যাবে নাজাতের ফয়সালা হয়ে সাহাবা একরামদের জীবন চরিত্র যে তাদের মাঝে তৌহিদের বিশ্বাস আল্লাহ তালার আজমত আল্লাহ তালার বরত্ব আর পরকালের ভয় আর এই পরকালের জন্য তাদের জীবনের প্রস্তুতি কেমন ছিল তারা নিজেদেরকে পরকালের জাহান নামের আজাদ থেকে বাঁচানোর জন্য কিভাবে নিজেদেরকে পবিত্র রাখার ফিকির তাদের মাঝে ছিল হাদিসের মাঝে এই সমস্ত দৃষ্টান্তগুলো আমাদের জন্য শিক্ষণীয় সুরে ফাতেহার এই তৌহিদের শিক্ষা এই আখেরাতের শিক্ষা এই শিক্ষার উপর এবং এই তৌহিদের আলোচনা আখেরাতের আলোচনা তৌহিদের মোজাকারা আখেরাতের মোজাকারা এটা আমাদের পরস্পরের মাঝে এত বেশি হওয়া চাই যেন আমরাও আমাদের জীবনের প্রত্যেকটা ঘটনা দুর্ঘটনায় বিপদে আপদে এমন যেন না হয় আমার তৌহিদ বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয় আর এমন যেন না হয় আমার জীবনের কোনো কাজ সে কাজে আমি আখেরাতের জন্য অনন্ত অসীম জীবনের জন্য অপরাধী সাব্যস্ত হয়ে যাই এমন যেন না হয় এর জন্য আমার ঘরে আমার বন্ধু লেবেলে আমাদের পরস্পরে আখেরাতের মোজাকারাটা যত বেশি হবে আমার আপনার জীবন তত বেশি কল্যাণের পথে চলবে কোরআনে করিমের এই আয়াতগুলোর এইটাই শিক্ষা জাল্লা তালা তালার বিয়েতের উপর তৌহিদের উপর নিজ বিশ্বাসকে অটল করা নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের রিসালাত এটাকে নিজেদের জন্য সৌভাগ্য মনে করা আর নবী করিম সাল্লাহ আলাইহু শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করে আখেরাতের জন্য অনন্ত অসীম জীবনকে সামনে রেখে জান্নাতের জন্য নিজেকে উপযোগী হিসেবে গড়ে তোলা আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাতের জন্য নিজেদেরকে উপযোগী হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুক আখির আওয়ান আলহামদুলিল্লাহ রবিল